آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের যিনি নিরক্ষর নবী যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও এঞ্জিলে লেখা দেখতে পায় তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের বারণ করেন অসৎকর্ম থেকে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল সুতরাং যেসব লোক তাঁর উপর ইমান এনেছে তাঁর সাহায্য অবলম্বন করেছে তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون بولي داو هي مانوب مندلي তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসুল সমগ্র আসমান ও জমিনে তাঁর রাজত্ব একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয় তিনি জীবন ও মৃত্যু দান করেন সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তার প্রেরিত উম্মি নবীর উপর যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون বস্তুত মুসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه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 কোনো ক্ষতি করেনি বরং ক্ষতি করেছে নিজেদেরই وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা এবং বলো আমাদের ক্ষমা করুন আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণত অবস্থায় তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ অবশ্য আমি সৎকর্মীদের অতিরিক্ত দান করব فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون অনন্তর জালিমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল সুতরাং আমি তাদের উপর আজাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদী তীরে অবস্থিত যখন শনিবার দিনের নির্দেশ ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগল যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর আর যেদিন শনিবার হতো না আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি কারণ তারা ছিল নাফরমান وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান কঠিন আজাব সে বলল তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয় فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون অতপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত আর পাকড়াও করলাম গুনাহগারদের নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমনের দরুন فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين তারপর যখন তারা এগিয়ে যেতে লাগলো সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ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 خذوا ما آتيناكم خذوا ما آتيناكم آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো যে সেটি তাদের উপর পড়বে তখন আমি বললাম ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আর যখন তোমার পালনকর্তা বনি আদমি পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি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 নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি নিঃসন্দেহে আমার কৌশল অতি পাকা أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে أولم ينظروا في ملكوت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 হতে পারত না আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে আর তা থেকে তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ভ সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ই আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে তুমি যদি আমাদেরকে সুস্থ ও ভালো দান করো তবে আমরা তোমার শুক্রিয়া আদায় করব فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হলো তখন দানকৃত বিষয় তার অংশীদার তৈরি করতে লাগল বস্তুত আল্লাহ তাদের শরিক সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون তারা কি এমন কাউকে শরিক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা দুই তোমাদের জন্য সমান إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা অতএব তোমরা যখন তাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون তাদের কি পা আছে যদ্বারা তারা চলাফেরা করে কিংবা তাদের কি হাত আছে যদ্বারা তারা ধরে অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায় কিংবা তাদের কি কান আছে যদ্বারা তারা শুনতে পায় বলে দাও তোমরা ডাকো তোমাদের অংশীদারদের অতপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون আমার সহায়ত হলেন আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে